মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাব আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাব আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি তুমি প্রিয় নবী ধ্যানের ছবি তুমি প্রিয় নবী ধ্যানের ছবি তুমি প্রিয় নবী ধ্যানের ছবি তোমায় দেখার আশায় থাকি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাব আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাব আমি আধারে ভুবনে আলো জেলে পূর্ণিমা চাঁদ হয়ে তুমি এলে জাহেলি সমাজ ভেঙে দিয়ে সোনালি সুদিন এনে দিলে আধারে ভুবনে আলো জেলে পূর্ণিমা চাঁদ হয়ে তুমি এলে জাহেলি সমাজ ভেঙে দিয়ে সোনালি সুদিন নে দিলে আধারে ভুবনে আলো জেলে পূর্ণিমা চাঁদ হয়ে তুমি এলে জাহেলি সমাজ ভেঙে দিয়ে সোনালি সুদিনে নে দিলে তুমি প্রিয় নবী ধ্যানের ছবি তুমি প্রিয় নবী ধ্যানের ছবি তোমায় দেখার আশায় থাকি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি পাপের দরিয়াই ডুবে আছি নাও না ডেকে তব কাছি তুমি বিনায় আমি পর পরে পার হব বলো কেমন করে পাপের দরিয়াই ডুবে আছি নাও না ডেকে তব কাছি তুমি বিনায় আমি পর পারে পার হব বল কেমন করে পাপের দরিয়ায় ডুবে আছি নাও না ডেকে তব কাছাকাছি তুমি বিনায় আমি পর পারে পার হব বলো কেমন করে তুমি প্রিয় নবী ধ্যানের ছবি তুমি প্রিয় নবী ধ্যানের ছবি তোমায় দেখার আশায় থাকি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি আমার হৃদয় ধুধু মরুভূমি পুষ্প কানন হয়েছো তুমি শান্ত কর মোর ক্লান্ত হৃদয় স্বপ্নে দেখা দিও এই অনুনয় আমার হৃদয় দুধু মরুভূমি পুষ্প কানন হয়ে তুমি শান্ত কর মোর ক্লান্ত হৃদয় স্বপ্নে দেখা দিও নয় আমার হৃদয় দুধু মরুভূমি পুষ্প কানন হয়েছো তুমি শান্ত করো মোর ক্লান্ত হৃদয় স্বপ্নে দেখা দিও হে অনুনয় তুমি প্রিয় নবী ধ্যানের ছবি তুমি প্রিয় নবী ধ্যানের ছবি তোমায় দেখার আশায় থাকি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি তুমি প্রিয় নবী ধ্যানের ছবি তুমি প্রিয় নাবি ধ্যানের ছবি তোমায় দেখার আশায় থাকি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি